السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আপনাদের সামনে আবারও এসেছি প্রশ্নোত্তর পর্বে এবারকার যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে নামাজের সুন্নত সমূহ নিয়ে যখন আমরা নামাজের সুন্নত সমূহ নিয়ে আলোচনা করতে যাব হ্যাঁ, উপকারী হবে অবশ্যই পাশাপাশি নামাজের রোকন এবং ওয়াজিবের আলোচনা করাও এই কারণে সুন্নত যদি আমাদের মুখ্য বিষয় কিন্তু আপনার পাশাপাশি ওয়াজিব এবং রোকনেরও আলোচনা হবে প্রশ্নকর্তা মূলত জানতে চেয়েছেন যে নামাজের সুন্নত কি কি হ্যাঁ এর উত্তরে বলা হচ্ছে যে নামাজের সুন্নত মূলত অনেকই কারণ এটার মধ্যে ভাগ আছে কিছু আছে মৌখিক নামাজের সুন্নত আর কিছু আছে আপনার কাজের সাথে সম্পর্কিত সুন্নত এবং সুন্নত বলতে যেটা আমাদের উদ্দেশ্য এখানে বলার সেটা হচ্ছে যেটা রোকন এবং ওয়াজিবের বাইরে রোকন ওয়াজিব বাদ দিলে যেগুলো থাকে সেগুলোই সুন্নত এবং কিছু কিছু ফকির তারা আপনার মৌখিক সুন্নতকে সতেরোটা পর্যন্ত বলেছেন এবং কর্মগত সুন্নতকে পঞ্চান্নটা বলেছেন মূলত যদি কোনো সুন্নত ছেড়ে দেওয়া হয় সে কারণে আপনার সালাত বাতিল হবে না এমনকি কেউ যদি ইচ্ছাকৃত কোনো সুন্নত ছেড়ে দেয় সে কারণে সালাত আপনার বাতিল হবে না তবে রোকন এবং ওয়াজিবের ব্যাপারটি ভিন্ন এখন আমরা পার্থক্য করার চেষ্টা করব রোকন এবং ওয়াজিবের মাঝে যে রোকন বলা হয় যেটা এমন যে যেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনোভাবেই ছাড়া যাবে না ইচ্ছাকৃত হোক অথবা ভুলে হোক না কেন বরং সেটা করতেই হবে এতে কোনো ছাড় নেই আর ওয়াজিব বলা হয় যেটা ভুলে গেলে আপনার ছুটে যাবে তবে সেটার ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ সেজদায় শহর মাধ্যমে সেজদায় শহর মাধ্যমে সেটার ক্ষতিপূরণ দিতে হবে যেটা সময় মতো আলোচনা হবে তবে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানে যে আমরা প্রথমে সুন্নতের আলোচনার আগে গুরুত্বের কারণে নামাজের রোকন এবং ওয়াজিবগুলো আলোচনা করে শেষ করব তারপরে আমরা সুন্নত নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে বিশেষ করে দলিল তালেব একটা কিতাবের অনুসরণ করা হচ্ছে যেটা আপনার সংক্ষিপ্ত একটি প্রসিদ্ধ বই সেই দৃষ্টিকোণে আমরা বলছি যে প্রথমত যে নামাজের রোকন হচ্ছে চোদ্দটি প্রথম নম্বর হচ্ছে যে আপনার ফরজের মধ্যে সাধ্য থাকলে দাঁড়ানো সাধ্য না থাকলে সেটা ভিন্ন ব্যাপার কেউ যদি দাঁড়াতে সক্ষম হয় ফরজ সালাতের মধ্যে তাকে দাঁড়াতে হবে এক নম্বর রোকন দ্বিতীয় নম্বর রোকন হচ্ছে তাকবীরাতুল এহরাম বলা যেটা হচ্ছে আল্লাহ আকবর সালাতের শুরুতেই বলা হয় তৃতীয় নম্বর হচ্ছে সুরায় ফাতহা পড়া চতুর্থ নম্বর আছে রুকু দেওয়া তবে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একবারে নিম্ন পর্যায়ের রুকু যেটা সেটা হচ্ছে এমনভাবে ঝুঁকতে হবে যে যে ঝুঁকার মাধ্যমে দুটি হাঁটু দুই হাত দিয়ে ধরা হয়েছে এতটুকু হইলে রুকুর যে আপনার মূল কাজটা সেটা হয়ে যাবে এবং এটার পরিপূর্ণতা কখন আসবে যদি পিঠটাকে সমান্তরাল করা হয় মাথার পাশাপাশি মাথা এবং পিঠকে সমান্তরাল করা হচ্ছে এটা রুকুর পরিপূর্ণ রূপ কিন্তু যদি কেউ আপনার ঝুঁকে নিজের হাত দিয়ে যদি হাঁটু ধরে রুকুর মৌলিক কাজটা হয়ে যাবে আরেকটি রোকন হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ছয় নম্বর রোকন হচ্ছে আপনার দাঁড়ানো অবস্থায় ভারসাম্যতা আসা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়ানো তাইলে পাঁচ আর ছয়ের মধ্যে পার্থক্য আছে আপনার দাঁড়াতে উঠা সেটা একটা রোকন দাঁড়ানোর জন্য উঠা একটা রোকন আর ধীরস্থিরতার সাথে দাঁড়ানো সেটা আরেকটা রোপণ সাত নম্বর রোপণ হচ্ছে সেজদা দেওয়া হ্যাঁ, এটার পরিপূর্ণ রূপ হচ্ছে যে আপনি নিজের কপালকে নাককে এবং দোনো হাতকে দোনো হাঁটুকে এবং দুই পায়ের আঙ্গুলগুলোর মাথাকে সেজদার জায়গায় রাখবেন জমিনের উপর এবং সেটা হচ্ছে এটা সর্বনিম্ন পর্যায় হচ্ছে যে প্রত্যেক অঙ্গের যে অঙ্গগুলো এখানে বলা হয়েছে প্রত্যেক অঙ্গের কিছু অংশ যদি আপনার রাখা হয় জমিনে তাহলে মৌলিক কাজটা হয়ে যাবে হম কিন্তু পরিপূর্ণতা হচ্ছে যে আপনার একেবারে পুরো সেজদারত অবস্থায় প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে জমিনের লেগে থাকা আট নম্বর যেটা সেটা হচ্ছে যে সেজদা থেকে উঠা এটা একটি রোকন নয় নম্বর হচ্ছে দুই সেজদার মাঝখানে বসা এটা আরেকটি রোকন হ্যাঁ, যেইভাবে বসুক না কেন কাজ হয়ে যাবে তবে সুন্নত নিয়ম হচ্ছে যে আপনি হুম হ্যাঁ, ইফতেরাস অবলম্বন করবেন হ্যাঁ বিশেষ করে সেটা হচ্ছে আপনার বাম পাকে বিছিয়ে দেওয়া এবং ডান পাকে খাড়া করিয়ে দেওয়া হ্যাঁ, কেবলার দিকে ফিরিয়ে সেটা হচ্ছে ইফতেরাসের নিয়ম দুই সিজদার মাঝখানে এরকম করাই আসল নিয়ম সুন্নত নিয়ম দশ নম্বর যে রোকন সেটা হচ্ছে দৃঢ় স্থিরতা অবলম্বন করা মানে প্রত্যেক কার্যগত রোকনের মধ্যে দৃঢ় স্থিরতা থাকতে হবে সেটা একটি রোকন যদি সেটা না থাকে সালাত হবে না এগারো নম্বর রোকন হচ্ছে সর্বশেষ তাসাবুদ এবং বারো নম্বর রোকন হচ্ছে তাসাবুদের জন্য বসা এবং সালামের জন্য বসা তেরো নম্বর যে রোকন সেটা হচ্ছে দুই সালাম দেওয়া হ্যাঁ সেটা হচ্ছে দুইবার বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তবে নফরের মধ্যে এক সালাম দিলেও চলবে এমন এবং কি জানাজার মধ্যেও হ্যাঁ, এক সালাম দিলেও চলবে চোদ্দ নম্বর যে রোকন সেটা আছে আপনার যে রোকনগুলো বলা হয়েছে যেভাবে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকতা রক্ষা করা হ্যাঁ, সুতরাং কেউ যদি রুকুর আগে সিজদা দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে তার সালাদ বাতিল হয়ে যাবে আর যদি ভুলে যদি আপনার সেজদা দিয়ে থাকে রুকুর আগে তাইলে সে ফিরে গিয়ে আবার রুকু দিবে আবার সেজদা দিবে এই গেল আপনার চোদ্দটি রোকনের কথা আমরা বলেছি যেগুলোর কোনো একটি বাদ পড়লে সেটার কোনো ছাড় নেই সেটা আবার করতে হবে হুম যদি এমন হয় যে এক রাগাতে আপনার ছুটে গেছে তাহলে এর পরিবর্তে আরেক রাগাত পড়ে দিতে হবে মানে ওই কাজটা করতে সে বাধ্য দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব সালাতের ওয়াজিব সমূহ নিয়ে সেগুলো হচ্ছে আটটা এক নম্বর হচ্ছে যে তাকবির এহরাম বাদে যত তাকবির আছে সেগুলা واجب ديتي نمبر سمع الله لمن حمده إمام أبن হ্যাঁ, মুক্তাদি সবার জন্য এবং তৃতীয় নম্বর ওয়াজিব হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ বলা চতুর্থ নম্বর ওয়াজিব হচ্ছে সুবহান রব্বিল আদিম রুকুর মধ্যে একবার বলা পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে সুবহান রব্বিল আলা সিজদার মধ্যে একবার বলা কমপক্ষে ছয় নম্বর হচ্ছে রব্বে ফিরলি দুই সিজদার মাঝখানে বলা সাত নম্বর হচ্ছে প্রথম তাসাহুদ এবং আট নম্বর হচ্ছে প্রথম তাসাহুদের জন্য বসা এই আটটি হচ্ছে নামাজের মধ্যে ওয়াজিব সালাতের ওয়াজিব সময় নিয়ে আলোচনার পর আমাদের প্রশ্নের মূল বিষয় আসছি সেটা হচ্ছে সালাতের যে সুন্নত সমূহ সুন্নত দুই প্রকার আমরা বলেছিলাম একটা হচ্ছে মৌখিক সুন্নত আর একটা হচ্ছে কার্যগত সুন্নত মৌখিক সুনত সেটা হচ্ছে এগারোটি সুন্নত যেমন আমরা বলবো প্রথম নম্বর সুন্নত হচ্ছে তাকবীরাতুল এহরামের পরে হ্যাঁ এটা পড়া যেটাকে দোয়াউল ইস্তিফতাহ বলা হয় আমাদের দেশে সানাও বলা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে আউদ বিল্লাহিমরা শীতল রাজিম বলা তৃতীয় নম্বর হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম বলা সুরের শুরুতে এবং চার নম্বর হচ্ছে হ্যাঁ সুরে ফাতেহার শেষে আমিন বলা পাঁচ নম্বর হচ্ছে হ্যাঁ, আপনার সুরে ফাতেহার পরে অন্য কোনো সুরা পড়া ছয় নম্বর হচ্ছে হ্যাঁ, ইমামের আপনার জোরে কেরাত পড়া জোরের নামাজে জোরে কেরাত পড়া সাত নম্বর আছে আপনার ইমাম ছাড়া অন্যরা রব্বানা মালাক পরে মিল আসসামাওয়াতি ওয়ামিল আল আরদি ওয়ামিল আমা শিতা মিন শাইইন হ্যাঁ এটা বলা হম এবং এটা শুধু যে আপনার ইমাম ছাড়া কেউ বলবে এটাও না ইমাম ছাড়া এমনকি এটা মুক্তাদির জন্য আপনার সুন্নত ইমামের জন্য এটা সুন্নত বলে না এটাই বিশুদ্ধ কথা আর আট নম্বর যেটা সেটা হচ্ছে যে তাস রুকুর যে তাসবি আমরা দিব সেটা একবারের বেশি যেটা হয় সেটা হচ্ছে সুন্নত যেমন দ্বিতীয় তাজবি তৃতীয় তাজবি এবং এর চাইতে যদি কেউ বেশি পড়ে নয় নম্বর শূন্য হচ্ছে মৌখিক শূন্য হচ্ছে যে তাজবিহের মধ্যে যে আমরা তাজবি শেষদার মধ্যে যে তাজবি পড়বো সেটা তো একবার বলা ওয়াজিব আর বাড়তি যেগুলো হবে সেগুলো শূন্য দশ নম্বর হচ্ছে যে দুই শেষদার মাঝখানে রব্বে ফিরলি একবারের বেশি বলা সেটাও সুন্নত এগারো নম্বর হচ্ছে আপনার তাসাউদ সর্বশেষ যে তাসাউদ পড়ব সেখানে রসুল আকরম সাল্লামের উপর দুরুদ পড়া এবং এরকমভাবে তার জন্য বরকত কামনা করা না বিশেষ করে আপনার তার আলে বেইথের জন্য হ্যাঁ আলে বাইতের জন্য সর্বশেষ তাসাউদের মধ্যে আলে বাইতের উপর হ্যাঁ আপনার আল্লাহর রহমত কামনা করা বরকত কামনা করা হ্যাঁ এবং তারপরে দোয়া পড়া এগুলো হচ্ছে সুন্নত চতুর্থ নম্বর যেটা আমরা বলবো এগারোটা মানে মৌখিক সুন্নতের পরে সেটা হচ্ছে আপনার কর্মগত সুন্নত যেগুলা আপনার বিশেষ করে এটাকে হাই এত বলা হয় আরবিতে যে অবস্থা আপনার সেগুলো হচ্ছে এক নম্বর তাকবিরতুল এহরামের সাথে রফল ইয়েদাইন করা দুই হাতকে উঁচু করা এবং রুকুতে যাওয়ার সময় দুই হাতকে উঁচু করা কান অথবা কান বরাবর নেওয়া এবং এরকমভাবে রুকু থেকে ওঠার সময় দুই হাতকে উঁচু করা রফিল ইয়েদাইন যেটাকে বলা হয় চার নম্বর যেটা যে উঠানোর পরে এগুলোকে আবার ছেড়ে দেওয়া পাঁচ নম্বর হচ্ছে যে ডান হাতকে বাম হাতের উপর রাখা যখন কেরাত পড়বে তখন দাঁড়ানোর সময় ছয় নম্বর হচ্ছে যে সজদার জায়গার দিকে নিজের দৃষ্টি থাকা সাত নম্বর হচ্ছে যে দুইটা পায়ের মাঝে দাঁড়ানো অবস্থায় যেন ফাঁকা থাকে সেটাও সুন্নত ফাঁকা রাখা আট নম্বর হচ্ছে যে দুই হাঁটু দুই হাত দিয়ে ধরা রুকু অবস্থায় হ্যাঁ এবং আঙ্গুলগুলো আপনার ইয়ে থাকবে ফাঁকা ফাঁকা থাকবে মানে স্বাভাবিক অবস্থায় থাকবে এবং নিজের পিঠকে মানে টান টান করে রাখা এবং মাথাকে পিঠ বরাবর রাখা এটা হচ্ছে সুন্নত নয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে সেজদার যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো নিয়ে বলেছিলাম যে সেইগুলোকে জমিনের সাথে লাগিয়ে রাখা দুই হ্যাঁ, সেগুলাকে জমিনের সাথে লাগিয়ে রাখা সেটাও সুন্নত দশ নম্বর হচ্ছে যে নিজের সেজদে দেওয়া অবস্থায় নিজের পাশ পার্শ্ব থেকে নিজের বাহুদয়কে দূরে রাখবে নিজের রান থেকে প্যাটকে দূরে রাখবে নিজের রানকে দুই ঝঙ্গা থেকে দূরে রাখবে হ্যাঁ তারপরে এইভাবে আপনার দুই হাঁটুর মাঝখানে ফাঁকা রাখবে এবং হ্যাঁ, দুই পাওকে খাড়া করিয়ে দিবে এগুলো সব সেজদা অবস্থায় এবং আপনার হ্যাঁ, আঙ্গুলগুলার যে প্যাট হ্যাঁ এইগুলাকে আপনার জমিনের উপর এরকম হ্যাঁ, ফাঁকা করে রাখবে অর্থাৎ স্বাভাবিক স্বাভাবিকতায় আসল উদ্দেশ্য এখানে এবং দুই হাতকে আপনার কান বরাবর বিছিয়ে রাখবে আঙ্গুলগুলোকে একটা একটার সাথে লাগিয়ে সেটা হচ্ছে শূন্য দশ নম্বর এগুলো সব হচ্ছে সেজারত অবস্থায় এগারো নম্বর যেটা সেটা হচ্ছে দুই সেজার মাঝখানে ইফতরাস করা হ্যাঁ এবং প্রথম তাসাউদে ইফতরাস সেটা হচ্ছে ডান পাওকে হ্যাঁ, আপনার খাড়া করে দিয়ে বাম পায়ের উপর বসা কেফতার ইফতারাস বলা হয় এবং তাওয়ারুক হচ্ছে দ্বিতীয় তাসাউদের মধ্যে সেটা হচ্ছে ডান পাকে খাড়া করিয়ে দিয়ে বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দেওয়া এবং জমিনের উপর বসা বারো নম্বর যেটা আপনার কর্মগত হ্যাঁ, সুন্নত সেটা আছে দুই হাতকে আপনার বিছিয়ে হ্যাঁ, আঙ্গুলগুলোকে একটা একটার সাথে লাগিয়ে দুই রানের উপর দুই সেজদার মাঝখানে রাখা হ্যাঁ এবং এরকমভাবে তাসাউদের মধ্যেও রাখা তবে আপনার তাসাউদের মধ্যে আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে হাতের যে কনিষ্ঠাঙ্গুলি এবং তারপরের এই দুইটাকে আপনার এরকম ভাজ করে রাখবে এবং আপনার বুড়ো আঙ্গুল বুড়ো আঙ্গুলের সাথে মধ্যম আঙ্গুলিকে এরকম মিলিয়ে রাখবে এবং এরকমভাবে সাদা আঙ্গুলি দিয়ে ইশারা করবে যখন আল্লাহর জিকির করা হয় হ্যাঁ এটা হচ্ছে তাসাউদের মধ্যে করণীয় যেটা এইভাবে এইভাবে ধরে এইভাবে করবে হম এটা একটা সুন্নত তেরো নম্বর যেটা সেটা হচ্ছে সালামের সময় ডানে বামে তাকানো সেটাও সুন্নত এই যে আমরা বলছিলাম এটার মধ্যে এই শূন্যতের ব্যাপারে আলমদের মধ্যে মতভেদ আছে সেগুলো থাকা সত্ত্বেও আমরা যেটাকে পছন্দ করেছি সেটা এখানে বললাম কারো কারো নিকটে এমন হতে পারে যে কোনোটা ওয়াজিব কারো নিকটে কোনোটা ওই জিনিসটা আবার অন্যের নিকটে সুন্নত এগুলো ফেকার কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আমরা এতটুকু খান্ত করছি আল্লাহ হাজির শাহানু আমাদের এই সালাতের যে সুন্নত ওয়াজিব এবং রোকন মেনে চলার তৌফিক দান করুন যেন আমাদের সালাদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় ওসলাল্লাহ আলা রবিনা মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাহিন